তাদের সুখ শান্তি মুসলমানের কাছে দুনিয়ার চীজ আসবাব কাফেরদের তুলনায় অনেক কম বরং তাদের তুলনায় আমরা মিষ্টি এরপর একটা জিনিস আছে যেটা ক্ষমা সেটা হল আমাদের কালবের মধ্যে কালেমা ইলাহা আছে মানে সবাই সবকিছু ট্রেনে তো কিছু লোকের কাছে টিকিট নেই কখন পুলিশ এসে হ্যান্ডকাপ লাগাই দিয়ে গেল আমার দ্বারা এই পরেশানি কি এই জন্য যদি কারোর ভিতরে কিন্তু কিন্তু প্রশান্তি দেখে দিলের আনন্দ সে লোকটা মুসলমান সে লোকটা মমিন ইমান ছাড়া আসল শান্তি যেটা কেউ পাইতে পারে না কোনো ব্যবস্থা নেই সারা দুনিয়ার আরামের সামগ্রী জমা করে রাখতে পারবে আরামের সামগ্রী আপনাকে আরাম দিবে না যদি আপনার আমার দিন প্রেশার থাকে বেটাইম থাকে চিন্তাযুক্ত থাকে হাজারো আরামের উপকরণ আপনাকে আরাম দিবে না বরং ওইগুলো আরো অশান্তির কারণ অশান্তির কারণ সব কিন্তু না খাইতে পারে না ঘুমাইতে পারে না ইবের কাছে স্থান আছে না ছেলে পেলেগুলো কথা শুনে এগুলো তার দুনিয়া জাহান্নাম এই জন্য মালানা সন্তুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই অনেকে নাম শুনছেন তিনি এই কথাই বলতেন অনেক সময় বলতেন তুমি দুনিয়ার সব কিছু পেয়ে গেলে সব পেয়ে গেলে রাহুলের মতো রাজত্ব পেয়ে গেলে কারুনের মতো সম্পদ পেয়ে গেলে সাতরাজের মতো বিল্ডিং পেয়ে গেলে সব পেয়ে গেলে আল্লাহকে পাওয়া যায় ইমান পাওয়া যায় তো তুমি কিছুই পাও তাই পত্রিকায় তোমাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ তুমি বলা হোক কিন্তু তুমি সবচেয়ে বড় কাঙ্গাল মিসকিন কারণ সে তার খালিক মালিককে পায় না আরেকটা লোক দুনিয়ার কিছুই পায় না তার উল্লেখযোগ্য কোনো ঘর নেই উল্লেখযোগ্য কোনো সম্পদ নেই ব্যাংক ব্যালেন্স নেই গাড়ি ঘোড়া নেই কিছু কিন্তু দিলের মধ্যে আল্লাহর পরিচয় আল্লাহর মহাব্বত আছে তো মৌলানা শামসুল পরিস্থিতি বলেন তুমি সব পেয়ে আল্লাহকে যখন পাইলা গোটা দুনিয়ার মালিককে দুনিয়া তো অস্থায়ী যে কোনো বয়সের শক্ত হয়ে যাবে বাইতুল মুখানোর আমার বয়সে আমরা একসাথে লালবাগ মার্কেটে একদম অস্থায়ী একসাথে ঈশান নামাজ পড়তে সকাল তার জানাজা হয়েছে একসাথে ঈশান নামাজ আসছে এক বন্ধু সকালে সেই বন্ধুর জানাজা পড়া হয়েছে এত কম এখানে কিছু পেয়ে গেল এই পাওয়ার কি অর্থ কি অর্থ আসল তো জানলা পরকালে নিয়ে নেওয়া হয়েছে যদি আল্লাহকে পেয়ে গেল সে জান্নাত পেয়ে গেল পরকালে অপ্রন্ত নিয়ামত অপ্রন্ত নিয়ামতকে পেয়ে গেল যা কোনদিন খতম হবে না আল্লাহ তালা বলছেন তোমাদের যা আছে সব খবর আর আমার কাছে একটা যেটা পাইবা এটা স্থায়ী কোনদিন তোমার হাত খাওয়া হবে না ওইখান থেকে কেউ তোমাকে কোনোদিন বের করবে না আমি বলে থাকি খরচ টাইমটা কেউ বেশি পাইল কেউ কম পাইল পার্থক্য পার্থক্য কি সেও এক পথ চাউলের ভাত পেতেছে আপনিও এক পথ এই না যে কোটিপতি এক মজুর খেতে এক হচ্ছে একশো মুরগি খেতে এক সবারই খেতে ওর বেশি আপনার কম পার্থক্য হ্যাঁ? অত রকম ট্যাক্স তার সামনে আছে আপনার তো তাই কত কোন টাকার দানের বীজ তারা আপনার চলে এই জন্য উদাহরণ দেয় যে একজনের কাছে একশো বস্তা খাই আছে আর আপনার কাছে এক বস্তা আছে দুঃখ করা দরকার খাই একশো বস্তা থাকলে কি আর এক বস্তা থাকলে কি ওরটাও খাই আপনার আপনারটাও খাই একশো বস্তা বলছিলাম দুনিয়ার হাকিকাত দুনিয়ার হাকিকাত সে সাইড থেকেও কম দামি মনে করে এক হাদিসের মধ্যে নবীর করিম সাল্লাহ যে গোটা দুনিয়ার দাম আল্লাহর কাছে একটা মশার পাতনার সমতুল্য যদি হইত মশার পাতনার যে দাম কেউ চার পয়সাতেও কিনবে ধীরে ধীরেও নেবে কেনা তার সন্দেহ আল্লাহর হাবিব বলতে এইটুক তার যদি হইত তো কোনো কাঠেরকে আল্লাহ তাহলে এক ঘর পানি খেতে দিতেন না যে মূল্যবান জিনিস করে দেওয়া যায় না তো যেহেতু এইটুক দামও নেই হ্যাঁ যে দাবার খেয়ে যায় এক হাদিসের দুনিয়াকে হোটেলের সঙ্গে তুলনা করা হয় বাড়িতে যদি একটা মেহমানদারির ব্যবস্থা করেন খুশুসি দাওয়াত এইখানে দুশ্মনরা যাবে আর তাদেরকে দাওয়াতের কাজ দিবেন আপনি হোটেল বলা সবাই আল্লাহ কাছে অস্বীকার করে এও কাজ কিন্তু আল্লাহ যে স্পেশাল দাওয়াত বেহেস্টের মধ্যে ওইখানে তো আল্লাহর বন্ধু ছাড়া আর কেউ খেতে পারবে কেউ খেতে পারবে এই জন্য ওই হাতিতে বলা হয়েছে মশার পাতলার সমান দাম না আর একটা হাতিতে মধ্যে আছে একবার লোকেরা একটা মরা গাধা লয়ে কোথাও দূরে ফেলবে ওই পথে নবী করিম সাল্লাহ সাহাবা ইকরামকে নিয়ে যাইতেছিলেন দেখলেন ওর পাও বাইরে দুই পাও পিছন দুই পাও বাইরে ওর মধ্যে একটা বাস টাস কিছু লাগে ওর মহলা কাদা কান্দে গুলো আশেপাশে ফেললে মানুষ শিখতে পারবে না দূরে ফেলবে তো নবী আল্লাহ সাল্লাহ তখন জিজ্ঞেস করলেন যে তোমাদেরকে এটা এক দেড় হাত দিয়ে কিনতে রাজি আছে তো এটা এক দিয়ে লাভটা কি তোমাদের নজরে এই যে দাম কেউ কিনতে না আল্লাহর নজরে আল্লাহ আলাদের নজরে গোটা পৃথিবী এর থেকেও কম দামি বুঝাইছে এটাকে বস্তু বানানো যাবে এর এই অর্থ না আমি দোকান বিক্রি করে দেবো মসজিদে বসে যাবে এই অর্থ অর্থ হল এইটাকে জীবনের টার্গেট বানানো যাবে টার্গেট আল্লাহকে রাজি বেশি করে তাহলে যদি এমন ভাবে দুনিয়াকে দিতে হবে তো দুনিয়ার নিতে যায় আল্লাহ খুশি হয় হালাল ভাবে দিচ্ছে করে নেওয়ার মধ্যে আল্লাহ খুশি হবে হালাল ভাবে তুমি আপনাকে খাওয়া দিতেন এই খরচ করার মধ্যে আল্লাহ খুশি দুনিয়ার নিতেও হবে এমন ভাবে যে আল্লাহ খুশি হয়ে যাবে দুনিয়া খরচ করতে হবে এমন ভাবে যে খরচ করার মধ্যে আল্লাহ খুশি হয়ে যাবে আর এমন ভাবে নেওয়া যাবে না যে দুনিয়া নিতে যে আল্লাহ নারাজ হয়ে গেল দুনিয়া নিতে যে আল্লাহ নারাজ ওই দুনিয়ার মাল দৌলত খরচ করতে যে আল্লাহ নারাজ হয়ে গেছে এইটা করা যায় ওইসব হাতের এই অর্থ না সব হ্যাঁ দোকান বিক্রি করে দাও বাড়ি করা বাড়ি গাড়ি সব বিক্রি করে দাও হ্যাঁ দিয়ে দাও এটাও সব ঠিক থাকবে কিন্তু যেন থেকে লক্ষ্য উদ্দেশ্য পরিবর্তন করতে হবে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে আমার জিন্দিগির লক্ষ্য আল্লাহকে পাওয়া এই প্রত্যেকটা কাজটাকে এইভাবে গ্রহণ করবো যেভাবে গ্রহণ করলে আমার আল্লাহ রাজি হয়ে হাকিবুল মোহাম্মদ খলিফা ডাক্তার আব্দুল ভাই রহমাতুল্লাহ উনি বলেন তোমার ঘরে ঢুকি তোমার ছোট বাচ্চা দৌড়ে আসে দৌড়াই আমারও মনে চায় তাকে কোলে উঠাই দেয় কিতাব এক সেকেন্ড দেরি করে ঠিক কেন বলে এই জন্য নিব আমার নিজের বাচ্চাদেরকে নাতিদেরকে খুব মহব্বত তাহলে এদের মহব্বত করা আমার রসুলের তরিকা এই কথাটা ব্রেনের মধ্যে আগে আনি এরপরে বলেছিল সবাই বাচ্চাকে মহব্বত করেন উনিও মহব্বত করবেন তো ওই নিয়ন্ত্রকের কারণে ওনার বাচ্চাকে আদর করা ইবাদত হয়ে গেল আর একজনটা ইবাদত হলো না প্রত্যেকটা কাজে রসুলের তরিকাটা মনে করতে হবে যেইখানে আমার রসুলের তরিকা প্রত্যেকটা কাজে ঘরতে বেরোতেছেন আমার রসুলের তরিকা বাম পাওতে বের বাম পাওতে বের খারাপ একটা ব্যবস্থা আছে এখানে আমার ওপরে তৈরি গেছে উস্তাদে পাম পাওয়া ডাইন পাওয়া দিও আমার মুখে আল্লাহ দেবো আবার নিচু জায়গা আছে এখানে আমার ওপরে তৈরি গেছে নিচুতে বাম পাওয়া দিয়ে নাম মুখে সুলহান আল্লাহ বড় এখানে সমান জায়গা আছে এখানে রসুলের তরিকা কি এখানে লাই লাইল্লাহ পড়তে থাকে এখানে বিছানা দেওয়া আছে বিছানায় পাওয়া রাখছে বিছানাটা যেন বিছানা না তার থেকে ভালো ডাইন দিয়ে রাখবে ডাইন দিয়ে বিছানার পাওয়া রাখবে বিছানা থেকে নেমে বাম দিয়ে বিছানা থেকে নামে প্রত্যেকটা জায়গায় কিন্তু ওজনের হবে তাহলে আমার চব্বিশ ঘন্টার কাজ আল্লাহর জন্য হবে দুনিয়ার কাজ করতেছি সব আল্লাহর জন্য হয়েছে আল্লাহর জন্য হয়েছে হ্যাঁ বিবেক আসলে দেখি নিয়ত কি আল্লাহ তালা বিবেক কিন্তু হক আমার দায়িত্ব দিচ্ছে হক আদায় করার জন্য এটা ইবাদত হয়ে গেল মানুষটা বোঝে না বোঝে না মনে করে এগুলো ভোগের বস্তু আমি ভোগ করবো আর ভোগ করতে মানা করে না আপনাদেরকে সব তো হলো সব তো কিছুই পাইলেন না তোকে নিয়ে এসে ঘুরাই দিত যে আল্লাহ আমাকে কিন্তু দায়িত্ব আমি সে দায়িত্ব পালন একই জিনিস একটা সব হয়ে গেল একটা ইবাদত হয়ে গেল শুধু মানুষ যদি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে তো তার দুনিয়ার কাজগুলো ইবাদত সেই জন্য আমি একটা আয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতেছেন যে ব্যক্তি আমাকে চায় আমি নওলা আমাকে চায় আমাকে পাইতে চায় আমি তাকে আমাকে পাওয়ার রাস্তা দেখাই আগে আপনার আমার দিনের মধ্যে পিপাসা সৃষ্টি করতে হবে পিপাসা তলব তলব সৃষ্টি করতে হবে তলব থেকে বলে তাহলে এলেন বলে এলেনের অন্বেষণকারী এলেমের জন্য যার পিপাসা আছে তাকে কি বলে তালেবে এল তলব থেকে তালেব তলব মানে পিপাসা চাহিদা আল্লাহ কোরআনে বলতেছেন অয়াদি ইলাইহি মান আল্লাহকে পাইতে চান আল্লাহ থেকে রাস্তা দেখাই দেন আমাকে পাইতে চাও আমার পাওয়া রাস্তায় এটা কিন্তু আপনি পাইতে চাইবেন না আর আল্লাহ ভাড়া করে আপনাকে রাস্তা দেখাই দিবে এটা আল্লাহ করবেন এটা আল্লাহ বলে দিতে আনে আমি কোন জিনিস তোমার চাপাই দেব আমি তোমার সামনে জান্নাত জাহান নামের রাস্তা দেখাই দিচ্ছি তোমাকে বিবেক বিবেচনা দিয়েছি তোমাকে বোঝানোর জন্য আত্মান থেকে কিতাব নাজল করছি সে কিতাব বোঝানোর জন্য নবী পাঠাই দিচ্ছি নবী যখন শেষ হয়ে গেছে তো নায়বের নবী তোমার সামনে পেশ করছে সেই নায়বের নবীকে দিয়ে কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান নামের রাস্তা কোনটা আমার রাস্তা কোনটা শয়তানের রাস্তা সব ক্লিয়ার করে এখন তোমাকে ইচ্ছা করে অবলম্বন করতে হবে তুমি জাহান্নাতের রাস্তায় যাইবা তোমার জাহান নামের রাস্তায় যাইবা তো তোমাকে করতে হবে ডিসিশন তোমাকে নিতে হবে আমি চাপাই দেব না ইন্না আমি মাওলা তোমাকে রাস্তা দেখে এখন তুমি আমার সকল গুণার বান্ধা হইতে পারো কাফেরও হইতে পারো তোমার ইচ্ছা আমি ঘাড়ে ধরে কোটা করাবো তোমাকে ঘাড়ে ধরে জবরদস্তি কোটা করাবো না তোমার সিদ্ধান্ত নিতে হবে তুমি আমাকে পাইতে চাইলে আমার রাস্তা তোমাকে দেখাই দিব এই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে এর জন্য সবচেয়ে বড় জিনিস নিজের ভিতরে তলব সৃষ্টি করা চাহিদা সৃষ্টি করা পিপাসা সৃষ্টি করা আল্লাহ তার জন্য ব্যবস্থা করে আল্লাহ তার জন্য ব্যবস্থা করে কিতাবে লিখতে হাকিমুল উম্মদ মুজাহিদ মিল্লাত হজরত মাওলানা আশরাফ আলী খানবী রহমতুল্লাহ আলী ওনার মজলিসে যে যে জিনিস জানার নিয়ত করে শরীয়তের বিভিন্ন ব্যাপারে প্রশ্ন থাকে না মাথার মধ্যে তো তার একটা প্রশ্ন আছে ওই প্রশ্ন মাথায় নিয়ে ওনাকে বলে নাই ওনাকে বলে নাই তো দেখা গেছে ওনার বায়ানের মধ্যে ওই প্রশ্নের জবাব হয়ে গেছে যারা বসতেন তাহার মাথায় যে প্রশ্ন ছিল উনি নর্মাল কথা বলতে বলতে চলে গেছেন সবার প্রশ্নের জবাব মুশকিল হালসা তোমার সাক্ষাৎ এটি প্রত্যেক প্রশ্নের জবাব হয়ে আয় লেখায় টু জবাবে আর সোয়াল প্রত্যেক প্রশ্নের উত্তর হলো তোমার সাক্ষাৎ মুশকিল তো লোকাল কিছুই বলা লাগে না হ্যাঁ তোমার তোমাকে সামনে নিয়ে বসলে সব মুশকিল কঠিন কঠিন প্রশ্ন সমস্যা সমাধান এই কারণে অনেক বলতো যে ওনার মনে ইলহাম হয়ে যায় ইলহাম শোনেন দিলের মধ্যে ইলহাম হয় কেউ বলতো ওনার মনে কাশ হয়ে যায় যে আমরা যে ফলটা জিজ্ঞেস করতে চাই ওনার মনে কাশ হয়ে যায় ফলে উনি একদিন করলেন গলত তোমাদের ধারণা একটু ঠিক আসল কথা হল তোমরা যখন সত্যিকার পেপারটা নিয়ে বসো তো তোমাদের কিভাবে তো আল্লাহ জানেন তো আল্লাহ তো কয়ে রাখতেন কোরআনে যে আমাকে পাইতে চাইবা আমি তাকে রাস্তা দেখাই দিব আমার মুখ দিয়ে আল্লাহ ওটা বলে আমার কোনো কাক্ষ হয় না আমার কোনো নেই আমার কোনো ইলহাম নেই তোমাদের ভিতরে সত্য পিপাসা ওই পিপাসার কারণে আল্লাহ তালা আমার জবান দিয়ে ওই কথাগুলো বের করে দেয় এই জন্য ভাই তলব সৃষ্টি করতে হ্যাঁ আগে আগে হাতে তোমরা আসি কয়টা আমি যখন বয়স শুরু করছি আমার সামনে কয়জন ছিল হ্যাঁ? বোঝা গেল যে সবার ভিতরে বিপাশার সৃষ্টি হয় বেশি পয়সা বৃষ্টি হয়তো আমি আসার আগে মসজিদ ঘুরে দেব দুজনের একটা বাক্য তোর না হবে সবগুলো বাক্য তোর আমি বলতে পারি তো চাহিদা সৃষ্টি হয় নাই যে কারণে কিন্তু আল্লাহ বান্দা আছেন আগে এসে বসে থাকে আর বাকিরা বয়সেরা মাঝখানে আছে তো মাঝখানে যে কি বুঝবে হ্যাঁ কথার মধ্যে একটা চেয়ার থাকে না ওই ট্রেন খাওয়া তো কথা বোঝা যায় না মানে কি বলতে বলতে আছে একটা লোক এক মাস সফর করে মদিনার থেকে দামেশ ওই জামানায় এক মাস লাগতো উদের সফর করে মদিনাতে দামেশ সিরিয়ার মতো প্রসিদ্ধ সাহাবি আবু দরদার থাকেন উনি জীবনে থাকেন তো আল্লাহ রসুল দুনিয়াতে নেই বিভিন্ন শহরে আছেন তো লোকটা থাকে মদিনায় কিন্তু সে জানতে ওনার কাছে একটা এলেম আছে ওইটা অন্যরা ওই ওই হাদিসটা জানে ইনি এক মাসের সবল করে আর আসতে তো আর এক মাস লাগবে আর এক মাস লাগবে না দায়িত্ব এক মাস আস্তার দুই মাস সফর করলেন একটা হাদিস জানার জন্য তলক তাকে বলে পিপাসা তাকে বলে এইসব লোক দেখলে বুঝে আসবে দুই মাস লাগে সফরে এত দূরে দেখেছে সে একটা হাদিস নবী করিম সাল্লাহ হাদিস শিক্ষা করার জন্য দুই মাসের সফর করতেছে কত কষ্ট এলএম শিক্ষা করার জন্য দিলে আল্লাহ আসবে না এইরকম কোরবানি যে করল তার দিলে কি আল্লাহর মহাব্বত আল্লাহ আছে মানে কি আল্লাহর মহাব্বত না আল্লাহ পাওয়া মানে কি আল্লাহর মহাব্বত পেয়ে গেল পাবে না এত বড় কোরবানি আল্লাহ দেখবেন না এরকম একটা দুটা হাতি আর এক হাদিস আসছে হজরত মহাবিয়া রাজিয়াল্লাহ তালার শিয়ারা এটাকে দেখতে পারে শিয়াদের অপপ্রচারের কারণে আমাদের অনেকের মনের মধ্যে এই সাহাবির ব্যাপারে অনেক খটকা সব ভুল বিদ্যা শিয়াদের অপপ্রচার শিয়ারা ইসলামের নামে একটা কুপুরি শক্তি ইসলামের নামে একটা কুকুরি শক্তি তারা এদেশে খুব মেহনত করতেছে মুসলমানদেরকে শিয়া বানানোর জন্য তাদের মাসিক পত্রিকা আছে নিউজ লেখা নিউজ লেখা এবং ধান মধ্যে তাদের গ্রাম অফিস আছে ইরানি কালচারাল অফিস আরো বিভিন্ন ধরনের থাকা আছে আর্থিকের মধ্যে খুব কাজ করছে তাদের মনোভাব আমাদের যুবককে যুবকদের বুঝাও ওদের বর্তমান তারা তো আমাদের কোরআন শরীফকে পারে মানে না তারা বলছে যে অরিজিনাল কোরআন শরীফের সকল হাজার আয়াত থাকে আর এই কোরআন শরীফের ছয় হাজার তাকে এটা অরিজিনাল না বলেন না এই হল শিয়াদের আয়াত মানে। আমাদের ইমামকে আল্লাহ এত বড় মাথাও দিতেন পজিশন দিতেন কোন নবী রসুল কোন ইব্রাহিম মিকাইল ফেরস্তা পর্যন্ত ওখানে পড়তে পারবে না নবী রসুল দেখতে পারবে না দেখবার ইমাম হয়ে এই কিতাবের নাম হল ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস আছে পড়লেন ব্রেন ঠিক হয়ে গেল কোন সাহাবের ব্যাপারে যদি বিদ্বেষ না চাওয়ার এতে একসময় যে ইমান নষ্ট করে দেবে সাহাবা কেরামের মহাব্বত ইমানের অংশ তাদের প্রতি বিদ্বেষ ইমানকে পুরে পুরে খায় এবং এক পর্যায়ে ইমান নষ্ট করে দেয় কারণে তার ব্যাপারে ভাবনা করলেন আপনার ইমানের কি হাসল হবে আমার এই বইটা অবশ্যই পড়ে দিল তো তিনি কাছে করি তিনি এত ছিলেন যে আর অমরের ভারতের মতো মধ্যে যাওয়া যায় বারো বছর এক এলাকার গভর্নর অমরের মতো পড়া দেওয়া যায় একই ব্যক্তি এক এলাকায় বারো বছর গভর্নর থাকা এগুলো সামান্য যোগ্যতার কাজ দেখা অন্য গভর্নর খালি ফটাফট বার হয়ে গেছিল বদলে হয়ে গেছিল উনি অমরের মতো বিচক্ষণ মানুষ পরিবর্তন করেন না এরকম যোগ্যতার অধিকার এনার সম্পর্কে হাজির বলে তো শাম এলাকার গভর্নর শাম এলাকা হজরত আলী পরে পুরা হুগলির পুরা হুগলির চল্লিশ চল্লিশ আঠাশ বছর পর্যন্ত করতে দমন নামী আঠাশ বছর এরপর পুরা মুসলিম বিশ্বাস উনি আমিরুল মোমিনিন সিলেক্ট হয়ে গেল এক টানা বিশ বছর উনি পরিচালনা করলেন ষাট ইঞ্জিনি উনি ওনার আন্ডারে একটা গভর্নর তার নাম হল বকির আহমেদ মোহাম্মদ ভুগিনের যে তার কাছে যে ভুগিরা তোমার কাছে যদি আল্লাহ রসুল থেকে জানা কোনো হাদিস থাকে ওদের লিখে আমার কাছে পাঠাই দেবে ওদের লিখে আমার কাছে পাঠাই দেবে মুগেরা থেকে তার এলের মতো হাজার গুণ বেশি উনি লিখতেছে মুগিরার কাছে এগুলো স্বাভাবিক তোমার কাছে আল্লাহ হাদিস থাকলে লিখে আমাকে উনিও মানুষ এই কথা না যে আপনি চালাতে বেশি থাকেন আপনি বড় লিখে কি করেন আমাকে দেবেন এটা করতে তো ঠিক আছে আমাকে তো মরা করতে নেই আমি যা জানি আমি তাই লিখি ওই একটা হাদিস লিখে হ্যাঁ? কত নাকি ভয়েস সময় নষ্ট করা তারা ওরা একদিকে মুসলমানদের মারে আর এই দুটা দিয়ে কলম লাগে একদিক দিয়ে মারতে থাকে ফিলিস্তিনে অমুক জায়গায় অমুক জায়গায় মারতে থাকে কথাটা উত্তেজিত না হয় এই জন্য এই দুটা লাইন আবার কি করে কলম লাগে আমাদেরকে ধাবা চাবা দিয়ে রাখে মারতেছে তো হয়তো দেখা গেল যে ফ্রান্সের প্রেসিডেন্ট দেখ আমেরিকা আচ্ছা, আমাদের পক্ষ আমেরিকা আমাদের পক্ষে আছে করে গাঁজা কারবার বোঝানো মুসলমান পাগল মারতেছে আর একদিক দিয়ে এই দুটা মিডিয়া দিয়ে মরম লাগে আপনি কখন সুহান কখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত বড় বাবা একা আলহামদুলিল্লাহ পুরা মির্জা নামক আল্লাহ এটা পরিপূর্ণ করে দিল একটা সোহান আল্লাহ একটা আলহামদুলিল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেয় কত আলহামদুলিল্লাহ করতে পারতাম তা না করে ভয় সভা হয়ে অথবা মানুষের দশ জীবন এর মধ্যে আমরা কিন্তু বুঝি না জবানকে আল্লাহ কাজের জন্য দিতে দোষ করার জন্য মানুষের দোষ দেখার জন্য আর ভাই জেনার তো আল্লাহ মাফ করতে এর তো আল্লাহ সবটা কিন্তু জীবাদে বললাম মানুষের দোষ চর্চা করলাম জীবাদ বলে যে দোষ আছে এইটা আপনি এমন ভাবে বললেন যে তার কোনো অপমান হবে ইজ্জত কষ্ট হবে তার কোনো সংশোধন হবে এটার নাম কি আর একটা হল ওপরে তাকে বললেন তার বাপরে বললেন তার গুরুজনকে বললেন তা তো ওর সংশোধন হয়ে যায় ওটা কি বল না ওটা তো সাংঘাতিক স্বভাবের জিনিস এমন ভাবে বলবেন তো সংশোধন হয় আপনি ওকেও ওপরে বললেন না ওর বাপকেও বললেন না ওর শিক্ষককেও বললেন না আপনি সব এখানে সেখানে সাইড টেবিলে বলে খুব বর্তমানে দিলেন মজা এমন গোনা যে আমি বলতেছিলাম সব কবার এটা তো তোবা যত তোবা করবেন মা হবে কারণ বান্দা ভাব নষ্ট করবে যেটা আমাদের আপনার উপর বলে গেছে তোমার মুসলমান ভাইয়ের যা মাল ইজ্জত তিনি মনে করবেন দান মাল ইজ্জত তোমার দ্বারা তার দানের কোনো ক্ষতি না হয় একটা তফাৎ সমাধান তার মালের কোনো ক্ষতি না হয় মিথ্যা কথা বলে পাঁচটাকে বেঁচে নিয়ে যেতাম কাবার করে ব্যাগে দিল তার তো বড় তারা গিবাদ করে দিলাম দিয়ে সমাজে তাকে হ্যাঁ, খেলার পাত্র বানিয়ে দিল কারণ করলে তার থাকে না আঘাত করলাম ভেঙে বড় এই জবানকে আমরা গিবাদে লাগাইতেছি অতঃপর জীবনটা কোনো তবা তবা যত অক্ষর আল্লাহ আল্লাহ ওর কাছে মাপ নিতে হবে তাহলে তবা আল্লাহ কাছে তত তবা করে মধ্যে আল্লাহ কাছে তবা করে আল্লাহ মাফ করে দেন দুজন বলে আল্লাহ কাছে বলে আল্লাহ মাফ করে করবে এটা আল্লাহ কাছে বলে মাফ করবে ওর কাছে মাফ নিতে হবে আল্লাহ হাত বাজারে আপনার আমার দেখি আল্লাহ ওকে দিয়ে দিল যার দশ সপ্তাহ করা হয় ওকে দিয়ে দিল যদি দেখি না থাকে সব আলাদারা রয়ে গেছে কিন্তু আর লোক রয়ে গেছে তাদের কি বিবাদ করছে না দাবিদার রয়ে গেছে তাহলে কি হবে ওদের গোনা আমাদের সামনে ওদের গোনা আমাদের কান্দের চাপানো হবে তোবা নেই তো এ তোবা না থাকায় আর ওর হবে আর না হয় নেকি দিতে হবে নেকি না থাকলে ওর গোনা দিতে হবে কি গুণা এটা আর আমরা এইটাই অভাব এমনি নেই আমাদের যা ছিল সব দিন উনপঞ্চাশ লক্ষ খুশি উনপঞ্চাশ আছে সব মানুষের দিয়ে ফেলছে হ্যাঁ খবর নেই আমাদের সাহেবের কাছে আমার প্রিয় মসজিদের কাছে অনেকে চিঠি তুলে হুজুর অনেকে আমার দশ চর্চা করে আমি তাদের বন্ধনত বলি না প্রতিশোধে দেই না কিন্তু দিলের মধ্যে খুব ব্যথা লাগে আমার প্রিয় মসজিদের কাছে কেউ লিখতে হবে আমি প্রতিশোধ চাই না আমি পারলে তার বিরুদ্ধে করতে পারি কিন্তু আমি করি না তো আমার দিলের মধ্যে কি হয় আমার ভাইয়ের দৃঢ় মসজিদ লিখছে আপনি আজব মানুষ দেখতে উত্তর আপনি আজব মানুষ একটা লোক আপনাকে হাদিয়া দিচ্ছে আর আপনি মনে মনে কষ্ট করে দিয়েছেন আজিব মানুষ কেউ রেখে দিবে না আসলে মাধ্যমে আপনার ছেলেও দিবে না আর পলাই থাকবে আপনার থেকে আপনার মেয়েও দিবে না আপনার দিদিও দেবে না কেউ রেখে দিবে না আর এই লোকটা আপনাকে রেখে দিচ্ছে আর আমি পরে কথা বুঝলাম আমার সাহেব এই আপনাকে হাতিয়া দেওয়া তার কিসের হাতিয়া নেকির হাতিয়া কেউ দিতে আপনি নেই আর আপনি মনে করতে পারছেন আপনার কিন্তু পাঁচ লাখ টাকা দিল আপনি কষ্ট পাবেন না কিন্তু আপনি আমাকে এখন কষ্ট দিলেন আমি আমি আপনি বই পাড়িয়ে দেবেন আর পাঁচ লাখ টাকা থেকে মোবাইলটা দিতে এই কথা চিন্তা করলে হ্যাঁ আমরা রাগ হয়ে যায় আমার বিরুদ্ধে কিন্তু কথা হলে রাগ হয়ে যায় হ্যাঁ একদম পাগল হয়ে যায় তোমাকে খেয়ে খেয়ে ধরে এগুলো কিচ্ছু হয় না কি হয়েছে আমার কিন্তু দেখে দিয়ে দিচ্ছে আমার এগুলো কি করতে হয় দেখেছেন ইমাম আবু ইমাম ওই জামানের একটা আলেম আমাদের শোনাবে কিসের ইমাম হচ্ছে পরে ইমাম আদম হয়ে এগুলো ওইটা আবার ওনার কানে আসছে উনি আবার প্রত্যেক বসে খামের মধ্যে করে বেশ কিছু টাকা ওই ওই লোকটা কি করতো শুধু আলেন অত বড় না ওনাকে হাজিয়া পাঠালেন তো কয়েক হয়ে লোকটা লজ্জিত আমি তো ওনার জীবন শিকার করে দেখেছি আর উনি আমি প্রত্যেক মাসে হাজিয়া পাঠায় আমি কি মানুষটা জানোয়ার পরে বিচার থামে আর ওনার বিরুদ্ধে কোনো জীবন পড়বে হ্যাঁ। ইমাম সাহেব খবর পাইছে এই উনি আর সাপ পরে একদিন পথে দেখা হয়েছে তো আলেমটা করে বলতে অনেকদিন ধরে আপনার পক্ষ থেকে বড় অনুগ্রহ হইতেছিল আমার এই মাসটা এই অনুগ্রহটা বন্ধ হয়ে গেল বলে এটা থেকে আমি যাই না তুমি যাই তুমি ওইটার কথাটা আমি করতাম তো তুমি তো এই মাথার থেকে করা বন্ধ করতে দেখেন তাদের দৃষ্টিভঙ্গি কি আমরা মাথা নেবে আমাদের বিরুদ্ধে কি বলে মাথায় রক্ত উঠে না হাতিয়া যে হাতিয়া বাপেও দিবে না মায়াও দিবে না ছেলেও দিবে না মেয়েও দিবে না স্ত্রীও দিবে না বাবার হাতিয়া কেউ আপনাকে দিবে না এই হাতিয়াটা আপনাকে দিচ্ছে আর আমরা মাথা রক্ত দিবে কেন আপনার দিনের কোনো এলেন পিপাসা নেই দিনের তলব নেই তলব লাগে এক লোক সাত দেশের থেকে সফর করে মদিনায় আগের বছরকে মদিন রাস্তা সফর করে দামেশ দামেশকের মধ্যেই ওই সামের মধ্যেই কিন্তু দামেশ আর এক লোকের চিন্তা করছে ইনি সামের থেকে সফর করে মদিনে আসে হজরত কমরে ফারুক রাজি আল্লাহ বলতে হুজুর আমার কাছে তিন রকম আস্থা একটা আব্দুল্লাহ মাসুদ বয়ান করছে একটা আবদুল্লাহ অমর বায়ন করতেন একটা আবদুল্লাহ আপনি আব্বাস বায়ন তিনজন কিন্তু আবদুল্লাহ একটা আবদুল্লাহ মাসুদ একটা আবদুল্লাহ অমর একটা আবদুল্লাহ আব্বাস তিন তো আর আমি বুঝতে পারতেছি না আল্লাহ রসুল তো তিনটাই শিখাইছে কিন্তু তিনি নিজে নানা কোনটা করতেন এটা আমি জানতে পারতেছি এই জন্য আমি সামনের থেকে এক মাসের খবর করে আমার যাইতে মাস লাগবে এই কথা শুনে হজর অমরের সরকারি দিল এই লোকের ভিতরে এত বড় কলম এত বড় কথা দেখো আমরা বলে কিন্তু হবে এই তিন রকম আত্মহাত থেকে যে কোনোটা পড়লে কিন্তু হয়ে যাবে কিন্তু সে জানতে চাইছে আল্লাহ নতুন বলে পাবেন তৃণমূল ঠিক আছে এইটুক জানার জন্য দুই মাস খবর করছে শুনে হজরত অমর ভালো উঠাকে দিলেন আমার ধারণা আর বলেন আমার ধারণা আল্লাহ এ লোকটাকে এই খবরের কারণে মাফ করেছে তোমার কোরবানি করছে সে একটু দাঁড়ালো পরে তিনি বললেন যে আবদুল্লাহ মাসুদ থেকে যে তাসা হয়েছে যে তো শুদ্ধ এটা আল্লাহ রসুল ঠিক আছে সবগুলো আসার মনে তিনি নিজে পড়তেন কোনটা থেকে অর্থাৎ কিনা আমরা যারা পড়ি আমরা যারা পড়ি এটাই করতে চাষা বল কোন এটা আব্দুল্লাহ দেখেন তখন তাকে যে সেই কলমটা কিন্তু থাকবে আল্লাহ তাকে হেদায়ত দিল আল্লাহ তাকে জান্নাতের রাস্তা দেখে দিল কলম কলম থাকতে হবে আপনারা অনেকেই তফসিলে মাহবুল করার করে থাকেন আপনারা আপনারা অনেকে ধরে এক খন্ডে আছে প্রযুক্তি আর আট খন্ডে আছে ইসলামিক ফাউন্ডেশন থেকে থাকছে তফসিলে মাহবুল কোরআন এই তফসিল যিনি লিখছেন কথা মুক্তি শফি রহমাতুল্লাহ তিনি দারুল ইউপি বিশ্বের সবচেয়ে বড় মাদ্রাসা দুনিয়ার সমস্ত মাদ্রাসার হেডকোয়ার্টার দারুল দৌবন এই মাদ্রাসার প্রধান মুক্তি এই মাদ্রাসা কি ছিলেন প্রধান এবং হাকিমুল মোহাম্মদ আশরাফ আলী আলমী সাহেবের খলিবার ছিলেন ইনারই ছেলে মাঝে মধ্যে আমাদের দেশে আছে অনেকে চিনেন মুক্তি তাকলি উৎপাদন ইনারই এই মুক্তি ছবি দারুল জবাবের প্রধান মুক্তি তিনি বলতেন আমি তোমার রাস্তাতে যাই তো কোথাও যদি কোনো মাহফিল শুনি রাস্তায় আমার যত ব্যস্ততা থাকুক আমি কিছুক্ষণ ওইখানে দাঁড়াই কিছুক্ষণ দাঁড়াই দাঁড়ায় অন্তত কিছু আওয়াজ শুনে যেহেতু আমার ব্যস্ততা আছে চলে যায় তবুও কিছু না কিছু শুনি আল্লাহ তারা কার কোন কথা ভালো থাকে কোন কথা দ্বারা কখন যে আল্লাহ হেদায়তের ফয়সলা ভালো থাকে সব দাঁড়াই কিছু আরো ফটো তুলে নেই তারপর চলে যায় চিন্তা করেন ওনার জামানায় তারা ওয়াজ করতেছে এরা হায় ওনার ছাত্র না হয় ওনার ছাত্র ছাত্র উনি তো অনেক পুরোদিন মানুষ মারা গেছে উনি দাঁড়ায় তোমার ওয়াজ শুনতেছে মসজিদে দেখা যাবে ওনার ছাত্র না হয় সত্তরে সত্তর অত দূরে দাঁড়াই গেল কিছু না কিছু আমি শুনবো কি বলতেছে হইতে পারে ওই অপসরা আল্লাহ কি করতেন করে আল্লাহ পরিবর্তন কয়েকদিন আগে আমার ডাক্তার সাহেব আমরা চিন্তা করি আইডিয়ালিজম তিনি করছিলেন ওনার অবস্থা তো ওনার তোমার ইন্তেকাল হয়ে গেল পঞ্চাশ টাকা তো এরকম দুইবার জানাজার প্রশ্ন উঠছিল দুইবার জানাজা এখানে একবার দেশে নিয়ে নাম ফয়জুর রহমান সত্তর ফাইজুর রহমান সঙ্গে ইন্তেকাল হয়ে তো বড় ছেলে বুঝাইছে ঠিক না দুইবার জানা দিয়ে গেলে টাইম লস হবে দাপন করতে দেরি হবে আরো অনেক বোঝায় তারা কিন্তু ওরা আত্মীয় স্বজনকেও বুঝতে রাখে না এখানে ওনার লোকজন আছে তারা না বললেও আছে পরে উনি আর বিদ্যাবাসা না পায় ওনার ঘরে আমার লেখাতে ফটোয় রহমান আসলে আপনার তো আমাদের কাছে দুই ভলি হবে ওটা বুঝতে জানালা পায় কখনো নিষেধ করা হয়েছে আল্লাহ নারাজ হয়ে গেল পয়েন্টে একটু পড়ে শুনেছে ওই এক লাইনে দ্বারা সব আপনি মুক্তি এর আগে এত অপমতা আসতে লাগছে কেউ আসতে লাগছে ওইখান থেকে ফটোয়া থেকে এক লাইন বলে দিচ্ছে লিখতে ওখানে প্রত্যেকটা কথা নির্ধারণ দেওয়া কথা আমার কথা প্রত্যেকটা ফতোয়ার সাথে দেখবেন বিভিন্ন বড় বড় কিতাবের সূত্র উল্লেখ করা আল্লাহর তার তো কথা তারা হেদায়ত দেবে আল্লাহ এখন কেউ বোঝাতে পারো না এক কথা তারা সবাই মুখ করা কারো কোনো আল্লাহ রসুল করেছে হেদায়ত আল্লাহ করছে আমার হেদায়ত আল্লাহ রসুল করছে আমার কাছে কোনো হেদায়ত নেই আমি বলতে পারি তিনি নিজের চাচাকে দেশে দেওয়ার জন্য দাম দিয়ে দিতেন নিজের চাচাকে চাচা একটা পরিবার করে একটা পরিবার আমি আপনাকে দেশে দেওয়ার জন্য আসলে ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করবে ঝগড়া অর্থ এবং তার সুপারিশ কিন্তু হাদিসের শব্দ কিন্তু ঝগড়া শব্দ ঝগড়া একবার করে না অনেক যে আবু জাহেলা বোঝার মধ্যে উঠলাম যে বক্তার মহিলারা কি করবে তোমার কাপুরুষ করব খোটা দিব এগুলো সহ্য করতে পারবা কি সহ্য করা লাগবে আল্লাহ রসম দান দিয়ে দিলেন টাকাকে ভেসতে দেওয়ার জন্য যদি বলেন ভাতিজা আমি বুঝছি তোমার দিন সত্য দিন কোনো সন্দেহ নেই আমার কিন্তু এই যে আরবের মহিলারা আমার নামে এগুলো বলবে এগুলো আমি সহ্য করতে পারবো না এই জন্য তোমার পরে আমরা করতে পারলাম না আল্লাহ তাকে কোন না কোন কথার দ্বারা জানলার রাস্তা দেখাই দিবে তরফ সৃষ্টি করতে হবে পিপাসার সৃষ্টি করতে হবে আর পিপাসা তখন বোঝা যাবে দেখা যাবে যে আগে মসজিদ ভরে গেছে বয়স আগে কি হয়ে গেছে মসজিদ ভরে গেছে তখন প্রমাণিত হবে যারা আপনাদের মধ্যে কি সৃষ্টি হয়েছে জান্নাতে যাওয়া তখন সৃষ্টি হয়েছে তরফটা আলোচনা লাভ আপনার যদি পিপাসা না থাকে আর আপনাকে বরফ পোলাপ পেশ করা হয় আপনি মুখ ঘুরাই দেবেন পেট ভরা এই ভরা থেকে আপনাকে দেওয়া হয় বরফ পোলাপ খাইবে না তলব নেই এই বরফ পোলাও কোনো দাম হবে না আপনার তলব লাগে এটা নিজে নিজের মধ্যে পয়দা করতে হয় মানে আল্লাহকে চাই আমার জীবনের লক্ষ্য সব আল্লাহকে পাওয়া জান্নাত পাওয়া কাজেই কোরআনের কথা রসলের কথা আমাকে শুনতে হবে ও কথার দ্বারা আল্লাহ আমার হৃদায়তের ফেসলা করে দেবে আমি জানলাতে দেবো চলে তলব এই তলবটা খুব জরুরি থাকবে আল্লাহ রাজা আল্লাহ কোরআন আল্লাহ তাকে রাস্তা দেখাই আপনাদেরকে কেন বলা হয় আলমদের এই তলব সৃষ্টি করার জন্য আলমদের সহমতে কেন আসতে বলা হয় তলব সৃষ্টি করার জন্য দাওয়া তো তবলিগের লাইনে কেন যেতে বলা হয় যাও হয় সময় লাগে আসো তলব সৃষ্টি হবে এখন আমাদের মধ্যে তলব নেই আছে দুনিয়ার তলব এখন তলব আছে আর আমার তো ফিরিন দিকে না হবে আবার জীবনটা বেকার হ্যাঁ? জীবন বেকার হয়ে গেল ফিরিস নেই বলে জীবন থেকে বেকার হয়ে গেছে যে এই সাত হাজার বছর বাবা আদম থেকে এই পর্যন্ত সাত হাজার বছর এই সাত হাজার বছর কারো কাছে ফিরিস ছিল না তাদের সব জীবন বেকার হয়ে গেছিল ফিরিস তো এখন আবিষ্কার হলো কয়েকদিন আগে এক একজনের মাথার মধ্যে কেউ ফিরিস ঢুকাইছে কেউ এসি ঢুকাইছে কেউ একখান লেটেস্ট মডেলের গাড়ি ঢুকাইছে এইগুলো তো অসুস্থ আচ্ছা, এইগুলো তো তলপাজা করার জন্য কোনো হুজুরের ময়নার দরকার নেই এইগুলো তলব সৃষ্টি করার জন্য সে একাই যাব একাই তলব সৃষ্টি করবো আল্লাহ আসল থেকে তলব সৃষ্টি করতে হবে তুই ভাষা জান না জান্নাতের তলব ওইটা হলে সব হয়ে গেল ওটা না হলে সব বেকার এই তিরিশ একদিন ধরে দিবেন এত দামি গাড়ি এটা একটু খালের কিনারে ভেবে দিয়েছে এইটা তলব দিয়ে কি কাজ হবে আমাদের তলব সৃষ্টি করতে হবে এই তলব সৃষ্টি করার জন্য আল্লাহ তাহলে আমাদেরকে ওলানা ইসলামের সমাজে এবং দাওয়ার তবলিগের সময় লাগানোর কৌ দান করে আলহামদুলিল্লাহ